যেই ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা পোষণ করে রবের মোলাকাতের আশা পোষণ করে ফালিয়া আমাল আমালান সালেহা সেই যেন বেশি বেশি করে আমালে সালেহ করে জীবনে কোনোদিন যেন আল্লাহ রবিনের কোন এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করে যখনই সে সেরেক করল তখন সে বড় ধরনের জুলুম করে ফেলল তার থেকে এহসান দূরীভূত হয়ে গেল আর এহসানের নীতি তার ক্ষেত্রে আর নাই যখনই আল্লাহর কোন বান্দা এবাদতকে আমালকে সেরেক মুক্ত না রাখে তখন এবাদতের ভিতরে আর এহসান থাকে না তাহলে বান্দা যখন আল্লাহর এবাদতের এহসান করবে তখন এবাদতের ভিতরে একমাত্র তাওহিদ তাওহিদুল এবাদা থাকতে হবে আজকে আমাদের আল্লাহর বান্দাদের জমিনে সবচেয়ে বড় অভাব আল্লাহর এবাদতের ক্ষেত্রে তাওহিদ নেই তাওহিদ বিনষ্ট হয়ে গেছে তাওহিদ যখন বিনষ্ট হয়ে যায় বান্দার আমলটা আহসান আমল থাকে না আল্লাহ পাক যে আহসান আমলের জন্য সৃষ্টি করেছেন সেই সুন্দরটা আহসানটা তার এহসানটা কোনটাই থাকে না এই জন্য আমার ভাই বোনেরা প্রথম কথা হল আহসান সৃষ্টি হিসাবে সুন্দর সৃষ্টি হিসেবে কথা হবে সুন্দর কাজ হবে সুন্দর এই সুন্দর কাজের মধ্যে প্রথম সুন্দর কাজটা গড়ে তুলতে হবে এবাদতের এহসান আল্লাহর এবাদতকে সেরেক মুক্ত তাওহিদি এবাদত আল্লাহ রব্বুল আলমিনের এবাদতটাকে বেদাত মুক্ত সুন্নতি এবাদত এটা গড়ে তুললে এটাই হলো আহসান আমল তখন আমলটা হয় সুন্দর আমলটা হয় আহসান কিন্তু বাহিরে বাহ্যিকভাবে লেবাস পোশাক সুন্দর কিন্তু আকিদার মধ্যে শিল্প আমলের মধ্যে শির্ক আখলাকের মধ্যে শির্ক মামালাতের মধ্যে শির্ক তাহলে এই ব্যক্তির আমলগুলাকে আল্লাহ রব্বুল্লা আলমিন আহসান আমল সুন্দর আমল বলেন না জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা সুন্দর সৃষ্টি হিসাবে সুন্দর মখলুক হিসাবে আল্লাহ রব্বুল্লা আলমিনের এবাদত গুলাকে আহসান করতে হবে সুন্দর আমল করতে হবে সেরেক মুক্ত আমল সেরেক মুক্ত আকেইদা বেদাত মুক্ত আকেইদা যদি গড়ে তুলতে পারে তাহলে আমার আপনার আমলগুলো হয়ে যাবে সুন্দর আমার আপনার আমলগুলো হয়ে যাবে আমলের সলে আমার আপনার আমলগুলো হয়ে যাবে ওই আমল যে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যায় সুহান আল্লাহ ঠিক আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে যেমন সুন্দর আহসান থাকবে বান্দার আচার আচরণে বান্দার সাথে মহামালাতের ক্ষেত্রে বান্দার সাথে আমাদের মেলামেশার ক্ষেত্রে বান্দার সাথেও থাকবে আমাদের আহসান বান্দার সাথেও আহসান মিলে রাখতে হবে আল্লাহর এবাদতে যেমন এহসান থাকবে ঠিক একইভাবে বান্দার সাথে যখন আমাদের সম্পর্ক গড়ে উঠবে বান্দার সম্পর্কেও থাকতে হবে এহসান সমাজে অনেক ভাই বোনকে দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আদায় করেন রমাদান মাস আসলে সিয়াম পালন করেন অনেক বোন আছেন সুন্দর মতে হেজাবের বিধিবিধান পালন করেন শরীয়তের আরো অনেক বিধিবিধান মেনে চলেন আকিদার ক্ষেত্রে বিশুদ্ধ আকিদা পোষণ করার চেষ্টা করেন বেদাত মুক্ত থাকার চেষ্টা করেন কিন্তু দেখা যায় মা বাবার সাথে খারাপ আচরণ করেন ভাই বোনের সাথে খারাপ আচরণ করেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন স্বামীর সাথে খারাপ আচরণ করেন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করেন আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করেন আল্লাহর অন্যান্য বান্দাদের সাথে খারাপ আচরণ করেন আপনার জীবনের যে সৌন্দর্য আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে যে আহসান করে বানিয়েছেন সেই সৌন্দর্য আপনি নষ্ট করে ফেলছেন এই সৌন্দর্য নষ্ট হইলে আপনি পরীক্ষায় পাশ করবেন না আপনি ফেল করে ফেলবেন আপনি পরীক্ষা ফেল কারণ কি আপনি দশটা সাবজেক্টে পরীক্ষা দিবেন পাঁচটা সাবজেক্টে আপনি নব্বই করে পেয়ে গেছেন আর পাঁচটা সাবজেক্টে আপনি বিশ করে পাইছেন আপনি পাশ না ফেল পাঁচটা যে নব্বই পাইছেন কাজ হব তাহলে কিছু কিছু এবাদতে অনেক ভালো করলেন কিন্তু কিছু কিছু এবাদতে কিছু কিছু বিষয় একেবারে ফেল করে বসে থাকলেন এবাদতের ভিতরে এই ভারসাম্য এই এতেদাল এই ওয়াসতিয়া যদি না থাকে আল্লাহ রসুল সাল্লাম বলেন ফামান রাগেবান সুন্নাতি ফালাইসা মিন্নি আল্লাহ রসুল সাল্লাহাম এই কথাটা বলছেন তিনজন সাহাবির ঘটনা বর্ণনা প্রসঙ্গে তিনজন সাহাবি নবী সাল্লাহামের স্ত্রীদের কাছে আসলেন ইয়াস আলু নান এবাদাত নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারা তিনজনে নবী সাল্লামের এবাদত সম্পর্কে জানতে চাইলেন আম্মা জানেরা নবী সাল্লামের এবাদতের বর্ণনা দিলেন এবাদতের বর্ণনা শোনার পরে তাদের কাছে মনে হইল এবাদত তো একেবারে কম একজন আরেকজনকে কয় শোনো আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লামের অতীতের ভবিষ্যতের সব গুণ আল্লাহ মাফ করে দিছেন সুতরাং নবী সাল্লা ইসলামের বেশি এবাদত দরকার নাই আমাদের কিন্তু বেশি বেশি এবাদত দরকার একজন বলে আল্লাহর কসম আজকে থেকে আর জীবনে সারা রাত ঘুমাবো না সারা রাত শুধু সলাত আদায় করব সলাত আদায় করব সলাত আদায় করব। এসার পরে শুরু করব ফজর পর্যন্ত শুধু সলাত আদায় করতে থাকবো ঘুমাবো না আরেকজন বলে আল্লাহর কসম আজকে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন বাছাই রাখেন প্রতিনিয়ত শুধু সিয়াম পালন করব শুধু রোজা রাখবো কোনোদিন রোজা ভাঙবো না আরেকজন বলে আল্লাহর কসম জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না কারণ বিয়ে শাদী করলে আল্লাহর এবাদতের ক্ষেত্রে বিঘ্ন ঘটে কাজ তিনটা খুব ভালো তিনটা খুবই ভালো কাজ এবং বেশি বেশি আমল করবে এটা তো খুশি হওয়ার কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাম শোনার পরে বললেন ওয়াল্লাহে ইন্নি লা আখশাকুম লিল্লাহ আল্লাহর কসম করে বলছি জমিনে যত মানুষ এ পর্যন্ত এসেছে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে সবার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল্লা আলমিনকে ভয় করি আমি দুনিয়ার যত মোত্তাকিন আছে আমি ইমামুল মোত্তাকিন আমি সবচেয়ে বেশি তাকো আবান আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম কিন্তু আমি রাসুল উসাল্লি ওয়া আর কোদো আমি সলাত আদায় করে রাত্রে ঘুমাইও আমি সিয়াম পালন করে আমি আবার সিয়াম ভেঙ্গেও ফেলি আমি নবী বিয়ে সাথীও করেছি সকল কিছুর মধ্যে আমি ভারসাম্য রক্ষা করে আমার জীবন ব্যবস্থা গড়ে তুলেছি এটাই হলো আমি নবীর সুন্না এটাই হলো আমার তরিকা এটাই হলো আমার পদ্ধতি যে লোকটা আমার এই ভারসাম্যপূর্ণ তরিকা থেকে বিমুখ হয়ে যাবে এই লোক আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় আমার উম্মত থেকেই বাদ তাহলে বেশি আবাদত করতে গিয়ে উম্মত থেকে বাদ হয়ে যাচ্ছে এই আমার ভাইয়েরা এবং বোনেরা আমি যে কথাটা বলতেছি আল্লাহ রব্বুল্লা আলমিন যেমন আমাদের থেকে সুন্দর আমল চান আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহর এবাদতটা করতে হবে সুন্দর করে আল্লাহর এবাদতের মধ্যে থাকতে হবে আহসান আল্লাহর এবাদতটা সেরেক মুক্ত হয়ে বেদাত মুক্ত হয়ে খালেজ ভাবে আল্লাহর জন্য এবাদত যেমন করব। আল্লাহর সৃষ্টির সাথেও আমার সেই সৌন্দর্য বজায় রাখতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেমন নিজের ক্ষেত্রে এহসান ব্যবহার করেছেন বান্দার ক্ষেত্রে বান্দার মামালাতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন এহসান শব্দটা ব্যবহার করেছেন সুরান প্রথমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিজের এবাদতের কথা বলছেন সেরেক মুক্ত তাওহিদি এবাদতের কথা বান্দা এবাদত করা একমাত্র আমি আল্লাহর খবরদার জীবনে কোনো কিছুকে আমি আল্লাহর সাথে সেরেক করিও না এর পরেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন সাথে সাথে বলতেছেন বান্দা তোমার আব্বা আম্মার সাথে মা বাবার সাথে তুমি এহসান কর তাহলে সৌন্দর্যের নমুনা সৌন্দর্যের বহিঃপ্রকাশ আহসান সৃষ্টির আহসান কাজ যেমন আল্লাহর এবাদতের মধ্যে দেখাইতে হবে ঠিক একইভাবে মা বাবার সাথে আচার আচরণের ক্ষেত্রেও দেখাইতে হবে